وإن أصابك شيء فلا تقل لو أني فعلت لكان كذا وكذا ولكن قل قدر الله ما قدر الله وما شاء فعلا فإن لو تفتح عمل الشيطان সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে হেদায়েতের পথে আহ্বান জানিয়েছেন যিনি আমাদের জন্য হেদায়েতের পথকে একদম সুস্পষ্ট করে বর্ণনা করেছেন হেদায়েত সম্পর্কিত সকল প্রকার প্রসন্ন অবস্থানকে যিনি মিটিয়ে দিয়েছেন হেদায়েতকে যিনি একদম পরিস্ফুটিত করেছেন প্রকাশ্য করেছেন সেই আল্লাহরই প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য উত্তম বস্তুগুলোকে হালাল করেছেন সকল প্রকার অনুত্তম বস্তুগুলোকে হারাম করে দিয়েছেন যিনি আমাদেরকে মৃত্যুদান করবেন যিনি আমাদেরকে কেয়ামতের দিন তার সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং বিশুদ্ধ ইমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে যাজা দান করবেন সেই আল্লাহরই প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পরে আবার দিনী তালিমি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত সালাত সালাম আমাদের প্রিয় নাবি প্রিয় রসুল প্রিয় ইমাম প্রিয় আদর্শ ব্যক্তিত্ব একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ প্রতি আল্লাহ সুবহান যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন যদিও তারা বিভিন্ন দল মত পথ তরিকা ইজম বিভিন্ন দিক বিদিক ছুটোছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে সেই আদর্শ নাবি আদর্শ রসুল আদর্শ ইমাম আদর্শ ব্যক্তিত্ব একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্বের প্রতি সালাত সালাম যার বিশুদ্ধ আদর্শের বাস্তবায়নের মধ্যেই রয়েছে প্রকৃত হেদায়েত যার বিশুদ্ধ আদর্শের বাস্তবায়নের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 অন্য কিচ্ছু নাই বিশ্বাস করেন অন্য কিচ্ছু নেই এর কারণ কি কারণ হচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন হাকিম প্রজ্ঞাময় প্রজ্ঞাময় তিনি যিনি প্রজ্ঞাময় তার পক্ষ থেকে যেটা আসে সেটা অবশ্যই প্রজ্ঞামণ্ডিত হয় অবশ্যই প্রজ্ঞামণ্ডিত হয় তিনি সুন্দর তাই তিনি সুন্দরকে ভালোবাসেন এজন্য তাওহাইদের বিষয়টাও অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ তিনি সহজ পথের দিকে মানুষকে আহ্বান করেন কল্যাণের পথের দিকে আহ্বান করেন এজন্য তাওহাইদের প্রত্যেকটা বিষয় সহজ এবং কল্যাণের সহজ এবং কল্যাণের পৃথিবীতে মানুষ অসংখ্য কল্যাণকর কাজ করতে পারে কিন্তু তাও এইদের ভিত্তিতে যে কল্যাণমূলক কাজ আসে তার মাধ্যমে আল্লাহ তালা যে সফলতা দান করেন অন্য কোন পথের মাধ্যমে সেই সফলতা পৃথিবীর মানুষকে আল্লাহ তালা দান করেন না আর এই বিষয়গুলো এত সহজ একটা মানুষ শিক্ষিত হতে পারে আবার একটা মানুষ মূর্খ হতে পারে একটা মানুষ লেখাপড়া জানতে পারে আর একটা মানুষ লেখাপড়া নাও জানতে পারে একটা বাচ্চা সে দশ বছরের ছোট বাচ্চা হতে পারে আবার একজন সত্তর বছরের বৃদ্ধ হতে পারে কিন্তু তাও এইদের বিষয়টাকে আল্লাহ তালা এত সহজ করে রেখেছেন যে প্রত্যেক শ্রেণী পেশার মানুষ আল্লাহ তাও তাওহিদকে বোঝা তার জন্য সহজ হয়ে যায় আলহামদুলিল্লাহ এটাকে যদি আল্লাহ তালা কঠিন করে রাখতেন তাহলে আমরা এ পর্যন্ত অগ্রসর হতে পারতাম না এত সহজ ছোট্ট বাচ্চাকে তাও তাওহিদের বিষয় বললে ও বুঝে যায় আবার একজন বৃদ্ধ মানুষ যে হক খুঁজে বেড়ায় তাকে বললে সেও বুঝে যায় একজন শিক্ষিত মানুষ তার কাছেও একই অবস্থা অশিক্ষিত মানুষ তার কাছেও একই অবস্থা একজন হৃদায়ত প্রাপ্ত মানুষ তার কাছে আল্লাহ তাও এইটা যত সহজ আবার একজন অজ্ঞ একজন বাতেলপন্থী মানুষ তার কাছেও তাও এইটা হচ্ছে সহজ কিন্তু সে নিতে চাচ্ছে না নিতে না চাইলে তার জন্য তখন কঠিন হয়ে যায় একদম কঠিন হয়ে যায় নিতে না চাইলে আল্লাহ আমাদের অন্তরগুলোকে আরো প্রশস্ত করে দেন আমরা যাতে করে আল্লাহ তাও এইটা আরো সহজভাবে বুঝতে পারি তাও এই যে বিষয়গুলো হচ্ছে আমরা এ পর্যন্ত যতগুলো বিষয় জেনে জেনে আসতেছি জ্ঞানের মাধ্যমে কোরআন সুনার মাধ্যমে এই বিষয়গুলো আমাদের মধ্যে একটা বিষয়ের সূচনা করে সেটা হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে আমরা যেন একটা ধাক্কা খাচ্ছি প্রত্যেকটা মুহূর্তে আমরা যেন একটা করে ধাক্কা খাচ্ছি একটা একটা বিষয় শুনি আর মনে হয় যেন আয় হায় কোথায় ছিলাম একটা বিষয় পড়ি মনে হয় যেন আয় হায় কোথায় ছিলাম নতুন এটা শুনতেছি তার মানে আমি কি বিপদে ছিলাম তার মানে আমার তো শুধরানো দরকার প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ যেন হতভম্ব হয়ে যায় প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ যেন তার্য হয়ে যায় আশ্চর্যজনিত হয়ে যায় যে আরে এটা কি শুনতেছি আরে এটা কি শুনতেছি তাহলে আজীবন কি ভুল করে আসলাম তাহলে আমার এতদিনের আমলটা কি হলো তাহলে এখন এগুলোকে ছেড়ে দিতে হবে তাহলে আমার বাপদাদা গুলো কি ভুল করে চলে গিয়েছে তাহলে আমার এতদিনের জীবনের আমলগুলোর অবস্থা কি হবে এই প্রশ্নে এসে কিছু সংখ্যক লোক তাওহিদের উপরে অটল অবিচল হয়ে যায় যে যা গেছে তা তো গেছে এখন যা চলবে তা বিশুদ্ধভাবে চলবে এরা টিকে থাকতে পারে আর যারাই চিন্তা করে আমার এতদিনের আমল না তখনই তারা পিছনে চলে যায় বাপদাদার আমল কি হবে পিছনে চলে যাচ্ছে তাওহাইদের প্রত্যেকটা বিষয় মানুষকে হতবন্ধ করে দেয় হঠাৎ করে মানুষ যেন হিম হয়ে যায় থেমে যায় আরে কি বলছে এটা এটা বলছে কি মক্কার মুশ্রিকরা তাই থেমে গিয়েছিল আর মোহাম্মদ বলছে কি আমরা সাড়ে তিনশো চারশো পাঁচশো এতগুলো ইবাদত করে পারি না তার কাছে গিয়েও পাই না আর একজনের কাছে মাত্র মাত্র একজন আমাদের সবকিছু দিয়ে দিবে হতভম্ব হয়ে যাচ্ছে একটার পর একটা হতভম্ব হয়ে যাচ্ছে বলছেন মান্যত করা যাবে না গাইরুল্লাহ নয় বলছে আরে একই মান্যত করা যাবে না কেন এরা কত বুজুর্গ মানুষ তো তাও এইদের বিষয়গুলো মানুষকে ধাক্কা দেয় ধাক্কা দেয় এই ধাক্কাটাকে যে ব্যক্তি সহ্য করে নিতে পারে সে টিকে যায় ধাক্কাটাকে যারা সহ্য করে নিতে না পারে তারা ছিটকে পড়ে যায় আল্লাহ আমাদেরকে আল্লাহ তৌহিদকে জানা এবং বোঝার তৌফিক দান করেন বিষয়গুলোকে আল্লাহ যেন আমাদেরকে আমাদের জন্য সহজ করে দেন আমিন আজকের আলোচনার বিষয়বস্তু পঞ্চান্ন নম্বর অধ্যায় লেখক রাহিমাহুল্লাহ এখানে একটা অধ্যায় রচনা করেছেন একটি হাদিসকে তিনি তুলে ধরেছেন যাদের রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত আল্লাহ ইসলাম বলছেন লাইউস আলু বিয়াজুল্লাহি ইল্লাল জান্নাহ আল্লাহর চেহারার মাধ্যমে জান্নাত ছাড়া অন্য কিছু চাওয়া যাবে না আল্লাহর চেহারার মাধ্যমে জান্নাত ছাড়া অন্য কিছু চাওয়া যাবে না আল্লাহর চেহারার মাধ্যমে আল্লাহর চেহারা হচ্ছে আল্লাহর চেহারা আল্লাহর চেহারা হচ্ছে আল্লাহর চেহারা আল্লাহর চেহারাটা কুদরত আল্লাহর চেহারাটা হচ্ছে পাওয়ার আল্লাহর চেহারাটা হচ্ছে নিরাকার আল্লাহ চেহারাটা হচ্ছে না এখন নাই পরে আসবে এগুলো সব বিভ্রান্তির পথ এগুলো সব হচ্ছে বিভ্রান্তির পথ আল্লাহর চেহারা আল্লাহর চেহারা কেমনটা আমি জানি না আছে কেয়ামতের দিন আল্লাহ আমাদেরকে দেখাবেন যখন দেখাবেন তখন জান্নাতির জন্য এর চাইতে বড় নিয়ামত আর কিছুই থাকবে না আল্লাহ আমাদেরকে সেদিন আল্লাহ চেহারা দেখাতে অভিজ্ঞ দান করেন জি কিভাবে দেখবে বলেন তো দেখি কিভাবে দেখবে বলেন দেখি প্রশ্নের উত্তর থাকবে বসেন জি মুমিন ছাড়া মুমিন ছাড়া অন্য কেউ আল্লাহ চেহারাকে আমাদের দিন দেখতে পাবে না মুমিনদেরকে জিজ্ঞেস করা হবে আল্লাহ তারা মুমিনদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমরা কি তোমাদের চাহিদা অনুযায়ী সবকিছু পেয়েছো তারা উত্তর করবে সেই মুসলিম আদিস হ্যাঁ আল্লাহ আমরা সবকিছু পেয়েছি তোমাদের কি আরো কোনো চাহিদা আছে বলছে আর কি চাহিদা থাকতে পারে আমরা তো সব পেয়েই গিয়েছি আর কি চাহিদা যা চেয়েছি দুনিয়াতে তার চাইতে অনেক গুণ বেশি এখানে এসে পেয়েছি অনেক গুণ বেশি এখানে এসে পেয়েছি কেমন পাওয়া সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সর্বশেষ লাস্ট জাহান নামের আগুনে পড়তে পড়তে তার অবস্থা খারাপ হয়ে যাবে তাকে যখন আল্লাহ তালা জাহান্নাম থেকে বের করে জান্নাতের কাছে এনে দাঁড় করাবেন বাইরে ওই ব্যক্তি জান্না জাহান্নাম থেকে বের হওয়ার জন্য কান্নাকাটি করতে থাকবে একজন মুমিন লাস্ট ব্যক্তি যিনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন কান্নাকাটি করতে থাকবে আল্লাহ তালা তাকে জিজ্ঞেস করবেন কি হয়েছে বলছে আল্লাহ সহ্য হচ্ছে না বের হতে চাই আল্লাহ তালা তাকে বের করবেন জাহান্নাম থেকে আল্লাহ শুধু জাহান্নাম থেকে বের করে দাও জান্নার দরকার শুধু বের করে দাও আমাকে জাহান্নাম থেকে এটাই আমার কল্যাণ ওকে জাহান্নাম থেকে যখন বের করা হবে তখন তার কান্নার আওয়াজ আরো বেড়ে যাবে আল্লাহ বলবেন কি ব্যাপার তোমাকে তো জান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম তোমার কান্নার আওয়াজ আরো কেন বাড়লো আচ্ছা আল্লাহ জান্নাম থেকে তো বের করেছো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমি জান্নাতে যেতে চাই না কিন্তু জান্নাতের গেটের সামনে খালি আমাকে একটুখানি দাঁড় করিয়ে দাও গেটের সামনে আমি খালি একটু দেখতে চাই আমাকে খালি গেটের সামনে দাঁড় করে দাও ওনাকে যখন গেটের সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে তার কান্না আরো জোরে বাড়তে থাকবে আরো জোরে বাড়তে থাকবে আল্লাহ সুবাহ প্রশ্ন করবেন কি ব্যাপার তুমি এই পর্যন্ত আসতে চাইলে আমি এনে দিলাম এখন কান্নার আওয়াজ আরো বাড়ছে কেন তখন সে বলবে আল্লাহ আমি জান্নাতের ভিতরে গিয়ে কিছুই গ্রহণ করব না তুমি যেহেতু গেট পর্যন্ত এসে এনেছো আমাকে গেটের ভিতরটায় ঢুকিয়ে দাও আমি খালি একটু দেখব দেখে ব্যাস চলে আসবো দেখে চলে আসব আল্লাহ তালা গেটের ভিতরে তাকে প্রবেশ করাবেন সে গেটের ভিতরে প্রবেশ করার পরে আরো জোরে জোরে কান্নাকাটি করতে থাকবে আরে কি হলো বিষয়টা কি তোমার একটার পর একটা বাড়ছে কেন চাল্লা ভিতরে যখন প্রবেশ করিয়েছ আমি থাকবো না আমি মাঝখানে একটু গিয়ে দেখতে চাই জান্নাতটা কেমন এই সেই দেখতে চাই আল্লাহ তালা তাকে জান্নাতের মাঝামাঝি নিয়ে আসবেন মাঝামাঝি যখন নিয়ে আসবেন তখন তার কান্না আরো বেড়ে যাবে আরো বেড়ে যাবে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার সবগুলো চাহিদা পুরা করলাম জান্নাম থেকে মুক্তি চাইলে মুক্তি দিলাম জান্নাতের গেটে আসতে চাইলে আনালাম জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাইলে প্রবেশ করালাম মাঝখানে আসতে চাইলে মাঝখানেও নিয়ে আসলাম তোমাকে এখন আবার তোমার কান্না বাড়ছে কেন তখন আল্লাহকে বলবে আল্লাহ তুমি যেহেতু দয়া করে আমাকে জান্নাতের ভিতর পর্যন্ত পৌঁছে দিয়েছ আল্লাহ তুমি আমাকে আর এখান থেকে বের করে দিও না আর বের করে দিও না আল্লাহ তখন তাকে জিজ্ঞেস করবেন তোমার এই জান্নাতটা পছন্দ হয়েছে বলছে আল্লাহ পছন্দ হবে না কেন এখানে কি নাই কার এটা পছন্দ না হয় পছন্দ হবে না কেন আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি এতে সন্তুষ্ট এই জান্নাতে যে হ্যাঁ আল্লাহ এই জান্নাতে আমি সন্তুষ্ট আল্লাহ বলবে যে তোমাকে এর সমান দশটা জান্নাত আমি দান করব দশটা জান্নাত দিবেন এই দশটা জান্নাতের একটা জান্নাত হচ্ছে দশটা পৃথিবীর সমান দশটা পৃথিবীর সমান একটা জান্নাত দশটা পৃথিবীর সমান একটা জান্নাত এরকম তাকে দশ দশটা জান্নাত দেওয়া হবে সুহান সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে তার যদি অবস্থা হয় জান্নাতুল ফেরদাউস যেটা আল্লাহ আরশের নিচে আছে তার অবস্থাটা কেমন তার অবস্থাটা কেমন কিন্তু এরপরেও জান্নাত ভাল লাগে না এরপরেও জান্নাত ভাল লাগে না কেন ভাল লাগবে কিভাবে ভাল লাগবে ওটা তো হচ্ছে বাকি বাকির খাতা শূন্য পড়ে থাক ওটা তো বাকি কবে যাব তাই না আল্লাহ আকবর জান্নাতে চাইতেও দুনিয়াতে আমরা যেটা নগদ কামাই করছি এটা আরো বেশি বাকি জান্নাত শতভাগ নিশ্চিত কিন্তু দুনিয়া এক ভাগও নিশ্চিত নয় এক ভাগও নিশ্চিত নয় সারা জীবন তিল তিল তিল তিল করে কামাই করে করে করে করে বাড়ি ঘর সব কিছু করেছে এক রাতে নদী ভাঙনে সারা জীবনে সব স্বপ্ন শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল সারা জীবন তিল তিল করে কামাই করে করে বাড়ি ঘর দালান টালান করেছে বাড়িতে যখন প্রবেশ করতে যাচ্ছে সেই সময় মালাকুল মাওত এসে তার জীবনটাকে শেষ করে দিল শেষ করে দিল আমার পাশের বাসার ঘটনা সারা জীবন একটু একটু একটু একটু করে কামাই করে করে করে করে লোকটা জমি কিনেছে আমাদের পাশের বাসা এরপরে বাড়ি করলো ছয়তলা বাড়ি বাড়ি করে সব ঠিকঠাক করে ফার্নিচার টার্নিচার সব ভরে টরে দিয়ে তিন এক তারিখে সব ফার্নিচার টার্নিচার বললো তিন তারিখে বাসায় ঢুকতেছে একবারে মেন রোডের মেন গেটে এক পা ভিতরে এক পা বাইরে এই সময় মালাকুল মাউত এসে তার জীবনটাকে শেষ করে দিল বাড়িতে প্রবেশ করতে পারেনি বাড়িতে প্রবেশ করতে পারেনি সুহান আল্লাহ অনিশ্চিত জীবন এইটাকে মানুষ নিশ্চিত বানিয়ে নিয়েছে আর নিশ্চিত জীবনকে মানুষ অনিশ্চিত বানিয়ে নিয়েছে আল্লাহ আকবার জান্নাত এই জান্নাতের নিয়ামত আমরা কি করে বোঝাবো কারণ আমরা তো কেউ কোরআন পড়ি না আমরা তো কেউ হাদিস পড়ি না কি করে বোঝাবো আমরা আপনারা কি করে বুঝবেন কি করে বুঝবেন আর কি করে বোঝাবো আমরা আল্লাহ আকবর রহসাম ছোট্ট একটা বর্ণনা দিয়েছেন যে জান্নাত হচ্ছে এমন বস্তু যা পৃথিবীর কোনো মানুষ কোনো চোখে দেখেনি কোনো মানুষ কোনো চোখে দেখেনি আল্লাহ আকবর আল্লাহ রসুল সাল্লাহ আলী ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন জান্নাত ঘুমের মধ্যে উনি স্বপ্ন দেখছেন যে উনি জান্নাত দিয়ে হাঁটতেছেন জান্নাত দিয়ে উনি হাঁটতেছেন এমন সময় দেখলেন বিশাল এক বাগান বাড়ি প্রাসাদ ওইখানে একজন মহিলা বসে অজু করছে অজু করছে তাকে জিজ্ঞেস করলেন যে এই প্রাসাদ কার মহিলাকে জিজ্ঞেস করছেন এই প্রাসাদ কার উনি বলছেন যে এটা হচ্ছে অমর ইবনুল খাত্তাব রবি আল্লাহ আনুতার রসাম বলছেন আমার আত্মমর্যাদায় বাঁধলো যে অমরের অনুমতি ছাড়া আমি ওখানে ঢুকি কি করে আমার আত্মমর্যাদায় বাঁধলো যে আমি অমরের অনুমতি ছাড়া ওখানে ঢুকি কি করে রসাসলাম ওমর রাজিউল্লাহকে বলছেন যে ওমার এই এই ঘটনা ওমর রাজিউল্লাহ কেঁদে ফেললেন কেঁদে ফেলে বলছেন যে ইয়া রসুল্লাহ আমার বাড়িতে প্রবেশ করতে আপনার আত্মমর্যাদায় বাড়তে বাঁধে আমার বাড়িতে আপনার আত্মমর্যাদায় বাঁধে সোহান আল্লাহ হচ্ছে অমর ইবনুল খত্তাব রাজি অমরের মতো বীর খুঁজে আজকে মুসলিমরা অমরের মতো মুমিন খোঁজে না অমরের মতো মুমিন খোঁজে না মুমিন আগে মুমিন অমর আগে মুমিন না আগে মুজাহিদ আগে মুমিন আগে মুজাহিদ আগে মুমিন আগে মুমিন অমরের মতো বীর খোঁজেন আল্লাহ যদি অমরের মতো একজন বীর আসত এই মুসলিম উম্মাকে নিষ্কৃতি দিত আল্লাহ আকবর অমরের মতো বীর না খুঁজে অমরের মতো মুমিন তৈরি করার চেষ্টা করেন দেখেন লাখ অমরের মতো বীর এই দেশে চলে আসবে আবার মুমিন তৈরি করে না বীর তৈরি করে বীর যিনি তৈরি করে তিনি নিজে আবার সবচাইতে নির্ভীক মানে ভয় ভীতির মধ্যে দিন যাপন করেন হয় না অমরের ইমান অমরকে ওই পর্যন্ত নিয়ে গিয়েছিল তার ইমান তাকে ওই পর্যন্ত নিয়ে গিয়েছিল একজন মুমিন সে কখনোই জেহাদের রাস্তা থেকে পালিয়ে আসে না কিন্তু একজন গায়ে মুমিন মুনাফিক যার ইমানের দুর্বলতা আছে ও জেহাদের ময়দান পর্যন্ত যেতেই পারে না যেতেই পারে না এই জন্য কোরআনুল কারিমে আল্লাহ সুহান যতগুলো জায়গায় জেহাদের ব্যাপারে আলোচনা করেছেন সবগুলো জায়গায় ইমানকে তিনি শর্ত করেছেন ইমান ইমান ইমান ইমান ইমান মুমিন মুমিন মুমিন মুমিন অমর রাজি আল্লাহ আনহুর মতো মুজাহিদ উনি কিন্তু দাড়ি চেচে রাখতেন দাড়ি করতেন প্রতিদিন তাই না দাড়ি করতেন হানাফি স্টাইলে সালাদ পড়তেন হানাফি স্টাইলে ওয়াজ মাহফিল করতেন অমর রাজি আল্লাহ আনহু হানাফি স্টাইলে কিতাবাদি লেখে বিক্রি করতেন অমর রাজি আল্লাহ আনহু তাই না আনহু জিহাদে যাবেন এই জন্য হক এবং বাতিলের সাথে একাকার করে চলতেন যেখানে যেতেন সেখানে তার মতো করে কথা বলতেন যে এলাকায় যেতেন সেই এলাকায় তাদের মতো করে আমল করতেন এগুলো অমরের মতো চরিত্র না অমরের জন্য চরিত্র এটা না অমরের জন্য চরিত্র এটা না যেখানে যেমন সেখানে তেমন করে নৌকা বাও এটা অমরের জন্য চরিত্র না হকার বাতিলের সাথে একাকার করেননি হানাফি পরিচয় দেননি দেবন্দি পরিচয় দেননি তিনি আল্লাহ আকবর অমরের মতো বীর চাও অমরের মতো মুমিন চায় না ধিক্কার এদেশের মানুষের জন্য যে সাহাবাদের মতো ইমান অর্জন করতে পারে না সাহাবাদের মতো ইসলাম ফলো করতে পারে না একজন সাহাবি পাওয়া যাবে না যে সাহাবি দিন মানতে গিয়ে অন্যের সাথে কম্প্রোমাইজ করে চলতেন অন্যের আদর্শের সাথে আদর্শকে মিলাতেন যেখানে যেতেন সেই এলাকার মানুষের মতো করে কথা বলতেন তাদেরকে সন্তুষ্ট করার মতো করে কথা বলতেন একজনও পাওয়া যাবে না একজনও পাওয়া যাবে না আল্লাহ আকবার কি সুন্দর করে যুক্তি পেশ করা হচ্ছে আমার দেশের মানুষ হানাফি মানুষ দেবন্দি মানুষ পীরপন্থী মানুষ এদেরকে শক্ত কথা বললে এদের ফিরে আসবে না অতএব ওদেরকে ওদের মতো করে কথা বলতে হবে ইসলামটাকে ওদের মতো করে পৌঁছাতে হবে তাহলে হিন্দুকে হিন্দুত্ববাদের মতো করে ইসলাম দিতে হবে চরমনাইকে চরমনাইয়ের মতো ইসলাম দিতে হবে শর্ষিনাকে শর্ষিনার মতো ইসলাম দিতে হবে দেওবন্দি হজরতদেরকে দেওবন্দিদের মতো ইসলাম দিতে হবে হানাবি হুজুরদেরকে হানাবি হুজুরের মতো ইসলাম দিতে হবে হ্যাঁ আপনারটা ওইটা হ্যান ত্যান সব ওটা ওইটা ওইভাবে দিতে হবে তারপরেও এদের সবাইকে নিয়ে জেহাদে যেতে হবে আসো তুমি যেটা তরিকার আসো সব কোনো সমস্যা নেই লা ইলাহা ইল্লাল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু ঈমান মাপাতো অনেক পরের বিষয় একজন ছোট্ট বাচ্চা সাহাবির ইমানের সাথে বর্তমান সময়ের মানুষের ইমানের কোন মিল নেই আকাশ পাতাল পার্থক্য আকাশ পাতাল পার্থক্য বিজয় আসবে থেকে একটার পর একটা পরাজয় আসতেছে গ্লানি আসতেছে আল্লাহ তাওহিদকে বুঝেন আল্লাহ তাওহিদকে হৃদয় দিয়ে অনুধাবন করেন আল্লাহ তাওহিদটাকে এই অন্তরটা দিয়ে ভালোবাসার চেষ্টা করেন আল্লাহ তাওহিদের প্রত্যেকটা ক্ষেত্র বুঝে নেওয়ার চেষ্টা করেন দেখবেন মুহূর্ত সময় লাগবে আল্লাহ তালা বিজয় দিয়ে দিবেন ইনশাআল্লাহ মুহূর্ত সময় দরকার মুহূর্ত দরকার মুহূর্ত দরকার যেটা করার সেটা করবে না যেটা না করার সেটাই করে বসবে আর একটার পর একটা গ্লানি আসতেই থাকবে জি না এটা চলে না এটা চলে না এটা চলে না আরাকানে মসজিদ ভেঙেছে এই জন্য আমাদের দেশে মন্দির ভাঙতে হবে এই তথ্য কে দিল কোথাকার ইসলাম এটা কোথাকার ইসলাম আমেরিকা ইহুদি রসুলের বিরুদ্ধে লেখালেখি করেছে এই জন্য মুসলিমদের রক্তপাত ঘটাতে হবে মুসলিমদের সম্পদগুলোকে জ্বালিয়ে দিতে হবে এটা কোথাকার ইসলাম ইহুদি লিখল রসুলের বিরুদ্ধে আর মুসলিমের সম্পদগুলোকে ধ্বংস করতে হবে এটা কোথাকার ইসলাম ওরা হারাম কাজ করবে ওটাই ওদের ধর্ম ইহুদিরা হারাম কাজ করবে এটাই ওদের ধর্ম খ্রিস্টানরা হারাম কাজ করবে এটাই ওদের ধর্ম আর মুসলিম সকল প্রকার হারামকে বর্জন করবে এটা হচ্ছে মুসলিমের ইমান এটা হচ্ছে মুসলিমের দিন ওরা মুসলিমদের উপর অত্যাচার করেছে কিন্তু যেই সমস্ত মুসলিম এলাকায় অমুসলিমরা ট্যাক্স দিয়ে থাকে তাদের কাছে ট্যাক্স দিয়ে থাকে তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে থাকে তাদের উপর হামলা করা যাবে না আল্লাহ নিষেধ করেছেন ওলা তাজির ওয়াজিরাতুল ইসরা একজনের অপরাধ আরেকজনের উপরে তোমরা চাপিয়ে দিতে যেও না ওরা অপরাধ করেছে এদেশের মানুষ কি অপরাধ করলো এদেশের মানুষ কি অপরাধ করলো অমুসলিমদের আইবাদতের স্থানগুলোকে মুসলিমরা আক্রমণ করতে পারবে রসাম কোনদিন বাইতুল্লাহ আক্রমণ করেছিলেন বাইতুল্লাহকে অমুসলিমরা দখল করে রেখেছিল দখল করেছিলেন উনি আক্রমণ করেছিলেন জিনা মক্কা বিজয় হয়েছিল কিন্তু বাইতুল্লাহকে তিনি ধ্বংস করেন নাই অমুসলিমরা এই সমস্ত ওদের উপাসনাগুলো এগুলো ঘটিয়ে রেখেছে বানিয়ে রেখেছে ওদেরকে দাওয়াত পৌঁছান পরিবর্তন করতে চেষ্টা করেন এদেশে যখন ইসলামের বিজয় চলে আসবে অটোমেটিকলি তাদের এই অবস্থানগুলো চেঞ্জ হয়ে যাবে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ কাজের কাজ করবে না উল্টা পাল্টা আবার উস্কে দেওয়া হচ্ছে উস্কে দেওয়া হচ্ছে উস্কে দেওয়া হচ্ছে জাতিগত দাঙ্গা বাইরে থেকে এই দেশে জাতিগত দাঙ্গাকে টেনে টেনে আনার চেষ্টা করা হচ্ছে জাতিগত দাঙ্গাকে টেনে টেনে আনার চেষ্টা করা হচ্ছে কেন করছে আল্লাহ তাওহাইদকে বোঝেনি আল্লাহর কসম এরা আল্লাহ তাওহাইদকে বোঝেনি সামনে আলোচনা আসবে যে জেহাদের ময়দানে আল্লাহ তাওহাইদের বাস্তবায়ন কিভাবে ওরা বোঝেনি জেহাদের ময়দানে কিভাবে আল্লাহ তাওহাইদের বাস্তবায়ন হবে সামনে আলোচনায় থাকবে ওরা বোঝেনি এগুলো একদম বোঝেনি কিছু মন্দির কিছু প্যাগোডা এগুলো পুড়িয়ে দিয়ে কি সুন্দর আনন্দ উৎসর্গ করছে আনন্দ উৎসব করছে লাহাউল্লাহ ওরা হারাম কাজ করেছে জন্য আমাকে হারাম কাজ করতে হবে কুকুর কামড় দিবে এখন কুকুরে বিষ নামাতে কুকুরকে সাতটা কামড় দিতে হবে নাকি যে তুই একটা কামড় দিয়েছিস আমি সাতটা কামড় দেই এগুলো চলবে না আল্লাহ বুঝতে হবে আল্লাহ বুঝতে হবে দিন বুঝতে হবে ইমান বুঝতে হবে যেভাবে দিন বুঝেছিলেন যেভাবে তিনি দিন বুঝিয়েছিলেন সাহাবারা যেভাবে দিন বুঝে নিয়েছিলেন যেভাবে মেনে চলেছিলেন ঠিক সেইভাবে করে মেনে চলতে হবে সেইভাবে করে মেনে চলতে হবে সেভাবে করে যেতে হবে এছাড়া যাওয়ার কোনো উপায় নেই এদেশে আমাকে আপনাকে কেউ ক্ষমতায় বসিয়ে দেয়নি এদেশের মানুষ চায় ধর্ম নিরপেক্ষতা তারাই ক্ষমতায় আছে আপনার সমস্যাটা কি এদেশের মানুষ যদি আপনাকে চাইতো আপনাকে ক্ষমতায় বসাতো তখন কি আপনি মন্দিরগুলোকে যা যা করার ইসলামের রকম যে আপনি করতেন আপনাকে তো বসায়নি চায় ধর্ম নিরপেক্ষতায় এদেশের মানুষ নব্বই ভাগ মানুষ তাই চেয়েছে তাই হচ্ছে এদেশের মানুষ গণতন্ত্র চায় তাই তাই হচ্ছে তাই হচ্ছে এদেশের মানুষ যদি ইসলাম চায় আমরা যেমন ইসলাম চাচ্ছি ইসলামের দিকে ফিরে চলে আসতেছি আল্লাহ আমাদেরকে শক্তি দিচ্ছেন না চলার জন্য এই শক্তিকে এতটুকুই থাকবেন আল্লাহ বাড়িয়ে দিবেন অনেক বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ অনেক বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ কিন্তু ভুল করা যাবে না ভুল করা যাবে না ইসলামের জন্য কোনো কল্যাণকর কাজ করতে পারেন চাই না পারেন ইসলামের কোনো ক্ষতি যেন আমাদের মধ্য থেকে না হয়ে যায় কোনো ক্ষতি যেন আমাদের মধ্য থেকে না হয়ে যায় আমরা যেন আমাদের দাওয়াতের মাধ্যমে নিজেদের অবস্থান জাহান নামের দিকে না করে নেই জাহান নামের দিকে যেন আমরা না করে নেই নিজেদেরকে জান্নাতের দিকে অগ্রসর করতে হবে জান্নাতের দিকে চলতে হবে আল্লাহ কবুল করে নেন আল্লাহ আমিন এখানে লেখক রাহিম আল্লাহ যে হাদিসটি নিয়ে এসেছেন বোঝানো হচ্ছে যে লাইসাল ইল্লাল জান্না আল্লাহ চেহারার মাধ্যমে জান্নাত ছাড়া আর কিছু চাওয়া যাবে না জান্নাত ছাড়া কিছু চাওয়া যাবে না উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে মানুষ যেন সবসময় কি চায় জান্নাতি কামনা করে জান্নাতি কামনা করে আমরা এই বিষয়টা নিয়ে লম্বা আলোচনা করছি না কারণ হাদিসটির জয়ীফ হিসাবে উল্লেখ করছেন নাসিরুদ্দিন আলবানী উল্লাহ জয়ীফ হিসাবে উল্লেখ করছেন কিন্তু হাদিসের অর্থ বিশুদ্ধ কোরআনের আয়াতের সাথে অনেকগুলো আয়াতের সাথে মিল আছে হাদিসের অর্থ এবং অনেকগুলো সহি হাদিসের সাথে মিল আছে হাদিসের কুৎসির সাথে ওই হাদিসের অর্থের মিল রয়েছে কিন্তু এটা সনদগত দিক দিয়ে দুর্বল তবে আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে মানুষ যেন কি চায় জান্নাত চায় আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে মানুষ যেন জান্নাত চায় এটা হচ্ছে তাওহিদের মর্যাদা তাওহিদের মর্যাদা আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে খালি দুনিয়ায় চাইতে থাকবেন দুনিয়ায় চাইতে থাকবেন জি তো আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে খালি দুনিয়ায় চাইবেন দুনিয়াতে বিপদ আবার চলে আসলে বলে আল্লাহ মনে আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে দুনিয়ার বিপদ আসলে কি বলে ব্যবসা বাণিজ্যে লাভ হচ্ছে না হচ্ছে আল্লাহ মনে আমার উপরে নারাজ হয়ে গেছে আল্লাহ আপনার উপরে নারাজ হয়েছেন না সন্তুষ্ট আছেন এটা কবরে যাওয়ার পরে বুঝতে পারবেন এখানে বোঝা সম্ভব নয় এখানে আপনার উপরে বিপদ আবার চলে আসতে পারে সেটা হবে কি পরীক্ষা সেটা কি পরীক্ষা মুমিনের জন্য সেটা পরীক্ষা আসি দ্বিতীয় আরেকটি বিষয় আল্লাহ সুবহানাহু ও তারা বলছেন এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা যে কথোপকথনগুলো করছি আমরা যে কথোপকথনগুলো করছি যে কথাবার্তাগুলো বলছি রিপন আমার দিকটা ওটা রাখো আমরা যে কথাবার্তাগুলো বলছি ইমানের বাস্তবায়ন হয় তিন ভাবে তাই না কথার দ্বারা অন্তরের বিশ্বাসের দ্বারা আর আমলের বাস্তবায়ন দ্বারা আমলের বাস্তবায়ন দ্বারা মুখের স্বীকৃতি দ্বারা আর অন্তরের বিশ্বাসের দ্বারা তা আমাদের আলোচনাগুলো চলছে যে শব্দগত শির্ক যা ইমান বিনষ্ট করে দেয় এর আগে আমরা আমলগত শিরিকগুলো আমরা জেনে এসেছি আমলগত শিরিক আমরা জেনে এসেছি বিশ্বাসগত যে সমস্ত শিরিকগুলো আছে এগুলো আমরা জেনে এসেছি বিশ্বাসগত ভাবে ইমানের বাস্তবায়ন তাওহীদের বাস্তবায়ন কিভাবে করতে হবে আমরা জেনে এসেছি এখন আমাদের আলোচনাগুলো চলছে যে শব্দগত ভাবে কিভাবে মানুষের ইমান ধ্বংস হয়ে যায় একটা মানুষ তাওহীদ থেকে কিভাবে দূরে সরে যায় একজন মানুষের তাওহীদ কিভাবে বিনষ্ট হয়ে যায় তার মৌখিক বক্তব্যগুলোর মাধ্যমে সেই বক্তব্যগুলোর মধ্যে হতে একটা বক্তব্য হচ্ছে যদি বাংলাতে যাকে বলা হয় যদি যদি আর উর্দুতে বলা হয় আগার আগার আর আরবিতে বলা হয় লাউ লাউ লাম ওয়াও জবর লাউ লাউ লাম ওয়াও জবর লাউ আরবি আর উর্দুতে বলছে আগার আর বাংলায় হচ্ছে যদি এই যদি শব্দের ব্যবহার যদি শব্দের ব্যবহার একজন মানুষকে জান্নাত থেকে ছিটকে জাহান্নামের দিকে নিয়ে চলে যায় যদি শব্দের ব্যবহার একজন মানুষের ইমানকে দুর্বল করে দেয় যদি শব্দের ব্যবহার একজন মানুষকে মুনাফিকদের কাতারের মধ্যে সীমাবদ্ধ করে দেয় যদি শব্দের ব্যবহার একজন মানুষের তাও এইকে দুর্বল করে দেয় যদি শব্দের ব্যবহার একজন মানুষকে একজন মুসলিমকে অমুসলিমদের সাদৃশ্য করে দেয় মুর্শিকে পরিণত করে দেয় যদি শব্দটা বুঝতে পেরেছে এতটুকু বুঝেছে আসেন উদাহরণ জি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছেন আপনার সন্তানটিকে নিয়ে যাওয়ার পরপরই ডাক্তার তাকে মৃত ঘোষণা করল বাচ্চা মারা গিয়েছে এখন মাথা ফাটাচ্ছেন আর আপনার ওয়াইফ বউ চাপড়াচ্ছে ওয়াইফ এসে আপনার কলার ধরে বলছে যদি আরেকটু আগে নিয়ে আসতা তো আমার পোলাটা বাইচা যাইতো আরেকটু আগে যদি নিয়ে আসতা আমার পোলাটা বাইচা যাইতো তোমার কারণে আমার পোলাটা মরল বাঁচিয়ে রাখার দায় দায়িত্ব কার আল্লাহ সুহান আর মৃত্যু আসে কার হুকুমে আল্লাহ সুহান হুকুমে মৃত্যু নির্ধারিত না অনির্ধারিত নির্ধারিত মৃত্যু সময় নির্ধারিত না অনির্ধারিত মৃত্যুর সিস্টেম নির্ধারিত না নির্ধারিত মৃত্যুর সময় নির্ধারিত মৃত্যুর সিস্টেমটাও নির্ধারিত মৃত্যু নিশ্চিত আসবে এটাও নির্ধারিত কখন আসবে সেটাও নির্ধারিত এর পুরাপুরি মালিকানা হচ্ছে কার হাতে আল্লাহর হাতে এটা না ডাক্তারের হাতে এটা না তার স্বামীর হাতে এটা না কোনো মেডিসিনের উপরে কোনোটার উপরে নয় এই যে শব্দটুকু ব্যবহার করলো এই শব্দটা আল্লাহর ক্ষমতাকে ডাক্তারের কাছে দিয়ে দেওয়া হলো আল্লাহর ক্ষমতাকে ডাক্তারের নামে ডাক্তারের কাছে দিয়ে দেওয়া হলো এই যদি শব্দের ব্যবহারের মাধ্যমে এই ব্যক্তি মুমিন হওয়ার পরেও সে মুশ্রিকে পরিণত হয়ে যাবে যদি তার অন্তরে মনে প্রাণে এই বিশ্বাস তাই থাকে আজীবন যদি এই কথাই বলতে থাকে যে যদি হইতো যদি হইতো যদি হইতো তাকে মুশ্রিকে পরিণত করে দেবে বিপদ আপদ অতীতের ক্ষেত্রে বিপদ আপদ যদি শব্দের ব্যবহার হবে কয়েকভাবে চার পাঁচ ভাবে হ্যাঁ অতীতের ক্ষেত্রে যদি শব্দটা যদি বিপদ আপদের ক্ষেত্রে হয় কোনো কিছু হারাবার ক্ষেত্রে হয় কোনো দুঃসংবাদের ক্ষেত্রে হয় এক্ষেত্রে যদি আফসোসমূলক কেউ এই বক্তব্যটাকে পেশ করে তাহলে তার ইমান বিনষ্ট হয়ে যাবে ইমান বিনষ্ট হয়ে যাবে শিরকের সাথে সামিল হয়ে যাবে যদি মনে প্রাণে সেই বিশ্বাসটাই থাকে সেই বিশ্বাসটাই যদি থাকে অতীতের ক্ষেত্রে যদি আফসোসমূলক হয় আর আল্লাহর কর্তৃত্ব ক্ষমতার ক্ষেত্রে হয় আল্লাহর আফালের ক্ষেত্রে হয় তাহলে এই লাউ শব্দটা আগার এই শব্দটা মানুষকে ইমান থেকে বিচ্যুত করে তাকে কোন দিকে ধাবিত করবে শীতের দিকে ধাবিত করবে শিরকের দিকে ধাবিত করবে লঞ্চ চলছে চলছে চলছে চলছে লঞ্চটা ডুবি ঘটলো লঞ্চ ডুবার পরে দু চারজন যারা বেঁচে এসেছে তারা এসে সাক্ষাৎকার দিচ্ছে এতবার কইলাম সারেং রে সারেং যাতে এদিক দিয়ে নিয়ে যায় এদিক দিয়ে নিয়ে যায় সারেং রে এতবার বললাম এই করলাম সেই করলাম সারেং এদিক দিয়ে নিয়ে গেল না যদি এদিক দিয়ে নিয়ে যাইতো তাহলে চার পাঁচশো লোক মারা যেত না চার পাঁচশো লোক মারা যেত না আল্লাহ আকবর না যদি এই ওষুধটা না খেত তাহলে এই লোকটা বেঁচে থাকতো এই ওষুধটা খাওয়ার কারণে তার শরীরে এই অবস্থার সৃষ্টি হয়েছে খুব ভয়ঙ্কর কিন্তু এই যদি শব্দ তাই না অথচ আমরা প্রতিদিন এই শব্দটাকে ব্যবহার করছি এক নম্বর অবস্থা হচ্ছে মানুষকে শিরকের দিকে নিয়ে চলে যায় যদি আল্লাহর কর্তৃত্ব আল্লাহর ক্ষমতা আল্লাহর আফআলের ক্ষেত্রে আল্লাহর সিফাতের ক্ষেত্রে এই শব্দটার ব্যবহার হয় আর এটা দিয়ে যদি মানুষ আল্লাহর ক্ষমতাটাকে মানুষের সাথে সীমাবদ্ধ করে দেয় মানুষের সাথে সম্পৃক্ত করে দেয় তাহলে সে শির্কের সাথে মিশ্রিত হয়ে যায় তার এই শব্দটা এদিক দিয়ে সে শির্কের দিকে ধাবিত হবে এই শব্দটার এই যদি শব্দ দ্বিতীয় অবস্থা হচ্ছে নিপাতি মুনাফিকি মুনাফিকি মুনাফিকদের এমন একটা অবস্থা একটা চিত্র কে আল্লাহ সুহান ও তালা তুলে ধরেছেন অহুদের যুদ্ধের ময়দান অহুদের যুদ্ধের ময়দান এই যুদ্ধের ময়দানে মুসলিমরা পরাজিত হয়েছিল বাহ্যিকভাবে দেখতে দেখার ক্ষেত্রে তারা পরাজিত হয়েছিল সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের দাঁত ভেঙে গিয়েছিল মাথার বর্ম ভেদ করে আঘাত পেয়েছিলেন মাথায় সেখান থেকে টপ টপ করে রক্ত ঝরেছিল আল্লাহ আকবর এই যুদ্ধের ময়দান এই অবস্থাতে সাহাবিরা শাহাদাত বরণ করলেন খুব ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সাহাবিদের বর্ণনা রয়েছে কিতাবুল মাগাজিতে বোখারিতে কিতাবুল মাগাজি এবং অন্যান্য হাদিসের কিতাবে জেহাদের অধ্যায় পড়লে আমরা এই বিষয়গুলো দেখতে পাবো আল্লাহ আকবার মানুষ যখন বিপদে পড়ে তখন তার ঘুম পায় না ঘুম চলে যায় ঘুম চলে যায় আর ঘুম আসাটা হচ্ছে শান্তির আলামত তাই না শান্তি মানুষ যখন খুব শান্তি পেতে চায় তখন একটুখানি ঘুমায় আর পিতাকে তো বলাই হচ্ছে পিতা তুমি শান্তিতে ঘুমাও আমরা আছি তোমার রক্তের বদলা দিতে আগস্ট মাস আসলেই ঢাকার এই কোনায় ওই কোনায় সব জায়গায় পিতাকে বলে পিতা তুমি শান্তিতে ঘুমাও আল্লাহ ভালো জানে শান্তিতে আছে না কিসে আছে আল্লাহ ভালো জানে পিতা শান্তিতে ঘুমা ওদের যে পিতা কতগুলো দল বদলায় পিতাও বদলায় তো মানুষ যখন শান্তিতে থাকে তখন সে শান্তিতে ঘুমায় আর যখন কষ্টে থাকে বিপদ আপদের মুহূর্তে মানুষের চোখ থেকে ঘুম চলে যায় যুদ্ধের ময়দানে কোন সৈন্য ঘুমাতে পারে না কারণ বিপদের মুহূর্ত বরং যুদ্ধের ময়দানে যাতে ঘুম না আসে এই জন্য তাদেরকে মেডিসিন দেওয়া হয় সেনাবাহিনীর পক্ষ থেকে তারা মেডিসিন খায় যাতে ঘুমটা না আসে আল্লাহ আকবর অহুদের যুদ্ধের ময়দান সাহাবারা শাহাদ বরণ করছেন রসুল শরীর থেকে রক্ত ঝরছে সাহাবিদের শরীরে আশিটা করে খন্ড দেখা যাচ্ছে তীরের আঘাত দেখা যাচ্ছে রক্তে রঞ্জিত হচ্ছে অহুদের পাহাড় সোহান আল্লাহ এই অবস্থাতে কি যে একটা বিচলিত অবস্থা এই অবস্থায় মুসলিম সেনাবাহিনী ঘুমাচ্ছেন কোরআনের বর্ণনা মুসলিম সেনাবাহিনী ঘুমাচ্ছে না শুয়ে শুয়ে না দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে যুদ্ধের ময়দান সামনে শত্রু ও দেখছে যে ওকে শত্রু আসতেছে আঘাত করতে ও ঘুমাচ্ছে তাহলে হার বর্ণনা করছেন যে আমার হাত থেকে বারবার তরবারি পড়ে যাচ্ছে ঘুমের ঠেলায় আমি আবার উঠাচ্ছি আবার ঘুম আবার পড়ে যাচ্ছে ঘুমাচ্ছেন সাহাবিরা অনেকজন সাহাবির এই বর্ণনা এসেছে যে দাদা ঘুমাচ্ছেন আর কোরআন আল্লাহ তালা বর্ণনা দিয়েছেন এর তার মানে বিষয়টা কি আল্লাহ তালা তাদের উপরে প্রশান্তি দিচ্ছেন যাতে করে তারা কষ্টটাকে ভুলে যায় কষ্টটাকে ভুলে যায় দেখেছেন মুমিনদেরকে আল্লাহ তালা জেহাদের ময়দানে কেমন ভাবে কষ্ট ভুলিয়ে রাখেন বুঝতে পারছেন কষ্ট কিভাবে ভুলিয়ে রাখেন মুমিনদের সিফাত এগুলো মুমিনদের সিফাত এগুলো উনি বলছেন যে আমি ঘুমিয়ে পড়ছি আবার তুলছি আবার ঘুমাচ্ছি এরপরে আরেকজন সাহাবিকে দেখছে উনি লড়াই করছে উনিও ঘুমাচ্ছে মারছে ঘুমাচ্ছে সোহান আল্লাহ আল্লাহ তালা তাই বলছেন সুম্মা আনসাল আলাইকুম মিমবাদিল গাম্মি আমানাতান নুহাসান ইয়াগশা তাইফাতাম মিনকুম যখন পরাজিত হতে যাচ্ছে তারা শাহাদাত বরণ করছে সাহাবীরা আক্রমণ হচ্ছে তাদের উপরে সুম্মা আনজালা আলাইকুম মিমবাদিল গাম আমানাতান নুহাসা আল্লাহ তাআলা বলেন প্রশান্তির ঘুম আমি তাদেরকে দিয়ে দিলাম তাদের টেনশনের পরে তাদের মাথা থেকে টেনশন চলে গেল ইয়াগশা তাইফাতাম মিনকুম তোমাদের মধ্যে হতে একটা দল তখন ঘুম তাদেরকে ঢেকে নিয়েছিল ঘুমের চাদর তাদের উপরে পড়ে গিয়েছিল আর দ্বিতীয় আরেকটা দল তারা চিন্তিত হয়ে পড়েছিল আয় হায় মরে আয় হায় শেষ হয়ে যাচ্ছি আয় হায় একই অবস্থা কেন তারা এই চিন্তা করছিল আল্লাহ বলছেন তারা জাহিলিয়াতের উপরে ভিত্তি করে আল্লাহর উপরে তারা মিথ্যা ধারণা করেছিল আয় আয় মরে যাব মরে যাব মরে যাব শেষ হয়ে যাব এ সিফাত কাদের না মুজাহিদদের এই সিফাত না আল্লাহ তালা কোরআনের এই আয়াত পড়েন যারা জেহাদের ওয়াজ করেন তাদেরকে বলবো এই আয়াত পড়েন ইবনে কাসির থেকে তাফসির পড়েন মুমিনরা জেহাদের ময়দানেও তারা বলছে যে ঘুমাচ্ছি প্রশান্তি চলে আসতেছে কি হচ্ছে না হচ্ছে এত কোনো খবর নাই দ্বিতীয় আরেকটা গ্রুপ তারা চিন্তা করছে অপায় পতন কাদা হাম্মাত হুমান কুসুম তারা নিজেরা নিজেদেরকে নিয়ে খুব টেনশনের মধ্যে পড়ে গেল হায় কি হচ্ছে হায় মরে যাবে এখন হায় আমাদের অবস্থাটা কি কেন চিন্তা করছে ওরা আল্লাহর উপরে আল্লাহর উপরে ওরা মিথ্যা ধারণা পোষণ করছে আল্লাহর উপরে তারা মিথ্যা ধারণা পোষণ করছে তারা বলছে তারা বলে যদি আমাদের কিছু করার থাকতো তাহলে আমরা আজকে এখানে এইভাবে নিহত হতাম না আমাদের দল আজকে এভাবে পরাজিত হতো না আমরা নিহত হতাম না যদি আমাদের কিছু করার থাকতো এই বক্তব্য ছিল মুনাফিকদের মুনাফিকরা বলছে আমাদের হাতে যদি কিছু করার থাকতো তাহলে আমরা এখানে আঘাতপ্রাপ্ত হতাম না নিহত হতাম না আমরা এভাবে পরাজয় বরণ করতাম না অথচ ওইখানে নিহত হওয়া আঘাতপ্রাপ্ত হওয়া এটা যারা শাহাদাত বরণ করেছিলেন যারা আঘাত প্রাপ্ত হয়েছিলেন এটা তাদের তাকদির আল্লাহ তারা এভাবেই লিখে রেখেছেন আল্লাহ হস্তে বন্ধ করে দেন আল্লাহ তালা তাদের তাকদিরে এভাবেই লিখে রেখেছিলেন যে একজন শাহাদাত বরণ করবে আশিটা আঘাত পাওয়া যাবে আরেকজন শাহাদাত বরণ করবে সে খেজুর খেতে থাকবে খেজুর ফেলে দিবে সে দৌড়ে চলে যাবে জান্নাতের গন্ধ পেতে থাকবে আর সে শাহাদাত বরণ করবে সে ওখানেই শেষ হয়ে যাবে আল্লাহ আকবর মুনাফিকরা এই শব্দটুকু বলে দিল আল্লাহ তালা এই বিষয়টাকে মুনাফিকরা যে বক্তব্য করেছিলেন রসাম জানতেন না আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন নাবি বলে দাও ইন্নাল্লাহ নিশ্চয় সকল প্রকার আদেশ হচ্ছে কার আল্লাহ কে শাহাদাত বরণ করবে কে আঘাতপ্রাপ্ত হবে কার শরীর থেকে রক্ত ঝরবে আর কে পরাজয় বরণ করবে কে বিজয়ী হবে এই সব বিষয় সিদ্ধান্ত কার আল্লাহ সুবাহ না তোমাদের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কিছুই নেই আল্লাহ তারা বলছেন যে তারা তাদের অন্তরের ভিতরে যা ছিল সেটাকে তারা প্রকাশ করে দিয়েছে এই কথার বলে দিয়ে যদি শব্দটা দিয়ে মানুষের অন্তরে যা থাকে সে কি করে প্রকাশ করে দেয় তার অন্তরে যা থাকে আল্লাহ বলছেন একুলুন লাউকান আলনা কে মালা ইউদ্দুন আলাক তারা তাদের অন্তরের ভিতরে প্রকাশিত বিষয়টা অন্তরের ভিতরে বিষয়টাকে তারা প্রকাশিত করে দিয়েছে আর যারা সেদিন যুদ্ধ থেকে বিরত ছিল মদিনাতে যারা অবস্থান করছিল যেমন আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এবং তার সাথী সঙ্গী মানুষ যারা যারা জিহাদের ময়দানে আসেই নাই যারা বসেছিল এলাকায় তারা বলছে আল্লাহ তাদের সেই সমস্ত ভাইরা তাদের ভাইদের জন্য বলল সেই সমস্ত ব্যক্তিরা তাদের ভাইদের জন্য বলল যদি তোমরা আমাদের অনুসরণ করতে তাহলে তোমরা আজকে নিহত হতে না পরাজিত হতে না যদি জিয়াদের ময়দানে না যেতে তাহলে তোমাদের সত্তর জন এভাবে শাহাদাত বরণ করতো না তোমাদের শরীরে এইভাবে ক্ষতর চিহ্ন আসতো না তোমরা এইভাবে করে পরাজিত হতে না যদি আমাদের অনুসরণ করতে আমাদের কথাটাকে যদি মানতে যদি জেহাদের ময়দানে না যেতে আল্লাহ আকবর ভারতবর্ষের একজন তথাকথিত ইসলামী মনীষী ওসমান ইবনে আফান রবি আল্লাহর উপরে দোষারোপ করতে গিয়ে তার দোষ ত্রুটি বের করতে গিয়ে সমালোচনা করতে গিয়ে ওসমান রবি আল্লাহর উপরে এই সমালোচনা তিনি লিখেছেন যে ওসমান ওসমান রবি আল্লাহ সেদিন মুনাফিকদের দলে ছিল কারণ ওসমান রবি ওদের যুদ্ধে যাননি তিনি জাননি একথা সত্য তিনি জাননি একথা সত্য কিন্তু তিনি না যাওয়ার কারণে তিনি তবা করেছিলেন আল্লাহ তালা তার তবাটাকে কবুল করেছিলেন আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছেন রোসাসাই মর্মে অনেকগুলো হাদিস বলেছেন যে ওসমানকে মাফ করে দেওয়া হয়েছে ওসমানকে মাফ করে দেওয়া হয়েছে ওসমান রাজি আল্লাহ আনু যখন খালিফাতুল মুসলিমিন তখন একজন ব্যক্তি ওসমান রাজি আল্লাহ আনুকে পাঠাচ্ছেন ওসমান রাজি আল্লাহর কাছে বলছে তুমি গিয়ে ওসমানকে তিনটা বিষয় জিজ্ঞেস করে আসবে মোসনাদে আমাদের হাদিসটি যে তিনটি বিষয় জিজ্ঞেস করে আসবে যে ওসমান কেন বদরের যুদ্ধে গেল না ওসমান কেন অহুদের যুদ্ধে গেল না ওসমান কেন ওমরের মতো কার্যক্রম করলো না ওমরের মতো কেন কাজ করলো না তিনটা বিষয় জিজ্ঞেস করবে ওসমান রাজি আল্লাহমানের কাছে এসে জিজ্ঞেস করা হলো যে আপনাকে তিনটা প্রশ্ন অমুক ব্যক্তি করেছে বলছে তাকে গিয়ে জানিয়ে দিও যে আমি বদরের যুদ্ধে যাইনি এটা সঠিক যে আমি যাইনি আমার না যাওয়ার পিছনে কারণ ছিল আমার স্ত্রী রসুল ইসলামের কন্যা রোকাইয়া সে অসুস্থ ছিল আমি তার সেবা শুশ্রূষার জন্য থেকে গিয়েছিলাম আমি যাইনি এ কথা ঠিক কিন্তু রসাস আমাকে বদরের যুদ্ধে যে গণিমত এসেছিল সেই গণিমত রসাস আমাকে দিয়েছিলেন তার মানে যুদ্ধলব্ধ মাল যারা যুদ্ধে যায় তারাই শুধু পাবে আমি যুদ্ধে যাইনি কিন্তু রসাস আমাকে গণিমত দিয়েছিলেন তার মানে আমি যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম অংশগ্রহণ ছিলাম রসাস আমাকে দিয়েছিলেন দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিষয়টা আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন আল্লাহ আমার যে বিষয়টাকে মাফ করে দিয়েছেন সেই বিষয় নিয়ে প্রশ্ন করার সাধ্য কার আছে তাকে গিয়ে জিজ্ঞেস করে এসো যে আল্লাহ যে বিষয় আমাকে ক্ষমা করে দিয়েছেন যার দলিল রয়েছে যা রসুলাম বর্ণনা করেছেন আমার বিরুদ্ধে আজকে সেই কথা কেন বলছে আল্লাহ তো ক্ষমা করে দিয়েছেন ওই লোক আমার এই ব্যাপারে প্রশ্ন করার কে আল্লাহ যাকে মাফ করে দেয় তার ব্যাপারে কোনো প্রশ্ন তোলা যাবে না তার ব্যাপারে কোনো প্রশ্ন তোলা যাবে না আপনি ইসলামী স্কলার হতে পারেন আপনি বুদ্ধিজীবী হতে পারেন ওসমান রাজিউল্লাহর মতো ব্যক্তির উপর আপনি কলম চালাতে পারেন না অসম্ভব কথা কলম চালাতে পারেন না আপনার হাতে কলম আছে এই জন্য আপনি লিখবেন এটা আপনি করতে পারেন না এটা আপনার দায় দায়িত্ব না আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন সোহান আল্লাহ তো মুনাফিকরা বলছিল যদি তারা আমার আনু আমাদের আনুগত্য করত মদিনা থেকে যদি তারা বের না হতো যদি তারা আমাদের অনুসরণ করত তাহলে তারা তো এইভাবে পরাজয় বরণ করতো না তারা তো এইভাবে নিহত হতো না তারা এইভাবে আঘাতপ্রাপ্ত হতো না এই হতো না সেই হতো না আল্লাহ তারা বলছেন কুলফাদরা ও আনানফুসিকুমুল মাউত ইন কুনতুম সাদিকিন ফাদরা ও আনানফুসিকুমুল মাউত ইন কুনতুম সাদিকিন নবী তাদেরকে বলে দাও তাদের যখন মৃত্যু আসবে তারা যখন তাদের মৃত্যুটাকে ঠেকায় তারা যদি সত্যবাদী হয় আল্লাহ তালা বলছেন যে তুমি যেখানেই থাকো না কেন লাউকুন্তুম ফি বুরুজিম তুমি যদি মাটির নিচে গর্ত করে সেখানেও লুকিয়ে থাকো তারপরেও তোমার মালাকুল মাত সেখানে পৌঁছে যাবে রসাম বলছেন যে একজন মানুষ সে যদি মৃত্যুর ভয়ে জেহাদের ময়দানে যেতে বিরত থাকে মৃত্যুর ভয় যদি তাকে জেহাদের ময়দানে যেতে বিরত রাখে মনে রেখো সে বাড়িতে থেকেও তার যদি নিশ্চিত মৃত্যু থাকে সে মৃত্যুবরণ করবে যদি তার নিশ্চিত মৃত্যু থাকে সে মৃত্যুবরণ করবে আর একজন মানুষ যদি বাড়িতে থাকে আর তার মৃত্যু যদি যাদের ময়দানে থাকে তাহলে বাড়ি থেকে মালাকুল মত তাকে টেনে নিয়ে ওইখানে নিয়ে তাকে মৃত্যু দিবে তার মৃত্যুটা ওখানে যাওয়ার পরে হবে লা জেহাদের ডাক দিয়ে মৃত্যুর ভয়ে জেহাদ থেকে ফিরে থাকা যাবে না বিলকুল থাকা যাবে না মৃত্যুর ভয় যদি থাকে আপনার মৃত্যু আপনার জন্য সুনিশ্চিত মৃত্যু সুনিশ্চিত এই লাউ শব্দটা একটা হচ্ছে মানুষকে ইমান দুর্বল করে দেয় তার ইমানটাকে মুশ্রিকের ইমানের সাথে মিলিয়ে দেয় আল্লাহর কর্তৃত্ব আল্লাহর ক্ষমতাগুলো তাদের সাথে মিলে যাওয়ার কারণে দ্বিতীয়ত তার ইমানটা নিফাক পূর্ণ হয়ে যায় মুনাফিক ইমান হয়ে যায় তার ইমানটা তৃতীয়ত যদি এই শব্দটুকুকে শুধুমাত্র ভবিষ্যতের জন্য বলে এই শব্দটাকে যদি কেউ ভবিষ্যতে আল্লাহর রহমতের জন্য বলে আল্লাহর কল্যাণ প্রাপ্তির জন্য বলে তাহলে এই বিষয়টা হয়ে যায় মুমিনের ইমানের বাস্তবায়ন যদি আমি আরেকটুখানি লম্বা হায়াত পাই ইনশাল্লাহ কাজ করব আল্লাহ যদি আগামীকালকে আমাকে হায়াতে রাখেন ইনশাল্লাহ আমি কাজগুলো করব আল্লাহ যদি হায়াতে রাখেন তাহলে আমি আগামী দিন এই এই ওয়াদাগুলো বাস্তবায়ন করব। এটা হচ্ছে ভালো আলামত এটা হচ্ছে মুমিনের ইমানের বাস্তবায়নের পথ ইমানের বাস্তবায়নের পথ আর তৃতীয়ত হচ্ছে চতুর্থ হচ্ছে হারাম পথ আগামীকালকে যদি বেঁচে থাকি তাহলে মাজারে গিয়ে সেজদা দিব কালকে যদি হায়াত থাকে তাহলে পীরের মা মাহফিলে গিয়ে উপস্থিত হব ইসমাইল ভাইয়ের মতো হ্যাঁ বাইচে থাকলে চরমনায়ের মাহফিলে যাবে কেন ওদেরটা দেখে আসতে কেন ওইখানে গিয়ে ওদের দাওয়াত দিতে ঘোড়ার ডিম হাতির ডিম হাতি যেমন ডিম পারে না আর ওইখানে মানুষগুলো ওইখানে গিয়ে আপনি ওদের হেদায়ত দিতেও পারবেন না ঘোড়া যেমন ডিম দেয় না আপনার দেওয়া ওইটা হবে না তা ফাও কথা ডিম না শিখা যায় ওখানে দাওয়াত দিতে আগামী কালকে যদি বেঁচে থাকি হারামমূলক কোনো কাজ করা যাবে না কোনো কাজ করা যাবে না আগামী দিনের ক্ষেত্রে অতীতের ক্ষেত্রে একটা মানুষের ইমান মুশ্রিকের সাথে মিলে যায় অথবা মুনাফিকের সাথে মিলে যায় আর অতীতের ক্ষেত্রে মুমিনের একটা আফসোস থাকে মুমিনের একটা আফসোস থাকে যেমন আমাদের একটা আফসোস আছে আহারে যদি আরো আগে আমরা হেদায়ত পেতাম তাহলে আরো আগে কত কথা কাজ করতে পারতাম এটা নিন্দিত নয় এটা প্রশংসিত একটা বিষয় এটা হচ্ছে জান্নাতের প্রতি মানুষের আকাঙ্ক্ষা আহা যদি আমার আব্বা হেদায়ত পেয়ে যেত কতইটা কতটাই না ভালো হতো যদি আমার বাবা হেদায়ত পেয়ে যেত এখানে কারোর সাথে এটাকে সম্পৃক্ত করা হচ্ছে না এটা একটা প্রশংসিত বিষয় আর মুমিন আগামী দিনের জন্য যদি শব্দটাকে ব্যবহার করবে কল্যাণজনক কাজে কল্যাণজনক কাজে আর যারা হারাম কাজ করছে তারা এটাকে নিয়ে যাবে কোথায় অকল্যাণজনক কাজে ফেতনার কাজে কালকা বাইচা থাকলে তোমার ওটা দিয়া দিব না আমি মাদক ব্যবসা করছে আগামী কালকে দিবে চালান কবে আসবে পরশু দিন আসবে ঘুষের টাকা হ্যাঁ কন্ট্যাক্ট হয়েছে অফিসারের সাথে হ্যাঁ ঠিক আছে তিন দিন পর আপনার ঘুষের টাকাটা পাঠায় দিব না এটাও ক্ষেত্রেও যদি ব্যবহার হচ্ছে এটা মুমিনের ইমানকে দুর্বল করে দেয় যদি শব্দকে মুশিকের সাথে মিলানো যাবে না যদি শব্দটাকে মুনাফিকের সাথে মিলানো যাবে না যদি শব্দটাকে হারাম কাজের সাথে ব্যবহার করা যাবে না যদি শব্দটার ব্যবহার সব সময় অতীতের ক্ষেত্রে এবং ভবিষ্যতের ক্ষেত্রে কল্যাণজনক ক্ষেত্রে ব্যবহার হবে যদি আমি আরো আগে হেদায়ত পেতাম যদি আমি আরো আগে থেকে কোরআন পড়তাম তাহলে আমাদের জন্য আরো কত ভালো হতো যা আল্লাহ তালা এইভাবে লিখে রেখেছেন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এখনো যে পেয়ে গিয়েছে এটাই আল্লাহ শুক্রিয়া আর আগামী দিন যদি আমি হায়াত পাই আগামীতে যতদিন বেঁচে থাকবো যদি আল্লাহ তালা আমাকে সুস্থ রাখেন তাহলে এই কাজগুলো করব। এটা হচ্ছে মুমিনের ইমানকে বৃদ্ধি করে দেয় ইস্তেকামাতকে বৃদ্ধি করে দেয় ক্লিয়ার বিষয়টা যদি শব্দের মাধ্যমে মানুষ হয় মুর্শিকের সাথে মিলবে আর না হলে নিপাকের সাথে মিলবে আর না হলে হারামের সাথে মিলবে আবার এই যদি শব্দটার দ্বারাই মানুষ প্রশংসিত হবে যদি ওই শব্দটাকে ইমানের ক্ষেত্রে মানুষ ব্যবহার করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আবু রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহরিস আলা মা ইয়ানফাউক যেই যেই বিষয়গুলো তোমার জন্য কল্যাণজনক যে জিনিস তোমার উপকার করে যেই জিনিসগুলো তোমার উপকার করে সেই জিনিসের দিকে তুমি তোমার লোভটাকে বাড়িয়ে দাও যে জিনিস মানুষের কল্যাণ করে যে জিনিস মানুষের উপকার করে এই জিনিসের দিকে মানুষের আগ্রহটাকে আরো বাড়াতে বলছেন আল্লাহ হুসলাম বলছেন যে তুমি আগ্রহী হয়ে যাও যে জিনিসটা মানুষের কল্যাণ করে ইমান মানুষের জন্য সবচাইতে কল্যাণজনক বিষয়বস্তু ইমান এমন একটা বস্তু যা দুনিয়াতেও মানুষকে কল্যাণ দেয় আখেরাতেও মানুষকে কল্যাণ দেয় আর দুনিয়া এবং আখেরাতের মধ্যবর্তী আর একটা জায়গা রয়েছে কবর ওখানেও মানুষকে কি দেয় কল্যাণ দেয় ইমানের চাইতে কল্যাণজনক বস্তু আল্লাহ তারা আর কিছুই দেন নাই মানুষের জন্য মানুষের জন্য আর কিছুই দেননি ইমানের পরে রসুল ইসলামের বিশুদ্ধ আদর্শ এই আদর্শ মানুষকে দুনিয়াতেও সফল কাম করে আখেরাতেও সফল কাম করে এবং কবরেও তার প্রশ্নকে সহজ করে দেয় কবরেও তার জন্য সহজ হয়ে যায় আর এরপরে হচ্ছে হালাল পথ মানুষের জন্য হচ্ছে কল্যাণজনক পথ হালাল পথ যত প্রকার হালাল আছে তার মধ্যে আল্লাহ তারা কল্যাণ রেখেছেন আর যত প্রকারের হারাম আছে আল্লাহ তারা সেখান থেকে কল্যাণ উঠিয়ে নিয়েছেন কল্যাণ উঠিয়ে নিয়েছেন রাসুল বলছেন আলা মা ইয়ানফাউকা তুমি আগ্রহী হও যে জিনিসটা যে জিনিসটা তোমার কল্যাণ করে যে জিনিসটা তোমার কল্যাণ করে ইমান কল্যাণ করছে অতএব আমাদেরকে কি করতে হবে ইমান পরিশুদ্ধ করতে হবে ইমান পরিশুদ্ধ করতে হবে ভালোভাবে আমাদেরকে হালালের উপরে চলতে হবে রসুলের সুন্নাকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে যেখানে যেমন সেইখানে তেমন আমল করা চলবে না যেখানে যেমন সেখানে তেমন হুজুরের কাছে যাচ্ছে তো হুজুরের মতো আমল ইমাম সাহেবের কাছে যাচ্ছে তো ইমাম সাহেবের মতো আমল আরেকজনের কাছে যাচ্ছে তো তাদের মতো আমল জি না ওটা চলবে না আল্লাহ আরো বলছেন ওয়াস্তাইন বিল্লাহ ওয়াস্তাইন বিল্লাহ তুমি খালি ভালো কাজের দিকেই শুধুমাত্র যাবে আর আল্লাহর কাছে সাহায্য কামনা করবে না এটা হতে পারে না প্রত্যেকটা ভালো কাজে কার সাহায্য নিতে হবে আল্লাহ সাহায্য নিতে হবে আল্লাহ সাহায্য কামনা করতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ওলা তাজিজ যে বিষয়ে তোমার ক্ষমতা আছে তুমি সেই বিষয়ে অক্ষমতা প্রকাশ করো না আমাদেরকে আল্লাহ তালা ওই ক্ষমতা দিয়েই সৃষ্টি করেছেন যে আমরা ইমানের উপরে থাকতে চাই ইমানের উপরে অটল অবিচল থাকতে চাই আল্লাহর কাছে সাহায্য চাইব আর ইমানের উপরে থাকা যেহেতু আল্লাহ তালা সহজ করে দিয়েছেন ফিতরাতি করেছেন ন্যাচারাল করে দিয়েছেন আমাদের সাথে সামঞ্জস্য করে দিয়েছেন আমাদের সাথে মিলিয়ে দিয়েছেন এই কাগজটা কে দিচ্ছেন যে লোকটা দিচ্ছেন চার পাঁচজন লোকের ক্ষতি করছেন এক হচ্ছে আপনি নিজে এতক্ষণ পর্যন্ত কথা শুনে ওটার মধ্যে লিখছেন দশ পনেরো মিনিট যাবত লিখছেন আপনার নিজের ক্ষতি হয়েছে যেই কজনের মাধ্যমে আসছে সবাই এই কাগজটা দেখছে এতগুলো মানুষকে আপনি দিন শিক্ষা থেকে বঞ্চিত করেছেন আপনার তবা করা উচিত আপনার তবা করা উচিত আপনার প্রশ্ন আছে প্রশ্ন থাকতে পারে আপনি পরে লেখেন এতগুলো মানুষ একজন দুজন তিনজন চারজন পাঁচজন লোক আপনার এই কাগজটা পড়ছে আপনি নিজেও ডিস্টার্ব করলেন নিজের অন্যদেরও ডিস্টার্ব করলেন এ কাজটা করবেন না এটা জাহেজ নাই এটা হারাম চুপচাপ থাকেন প্রশ্ন থাকলে পরে কথা বলেন দেখা করেন আপনি সমস্যাটা কি আমি এখানে মাগনি পর্যন্ত থাকি রাতে দশটা পর্যন্ত আমি এখানে থাকি আপনাদের জন্য সমস্যাটা কি এতগুলো লোকের ডিস্টার্ব করার দরকারটা কি যার কাছে দিয়েছেন তারা এটাকে পড়েছে তার দিয়েছেন তারা এটাকে পড়েছে এত বড় প্রশ্ন হয় দুই পৃষ্ঠাব্যাপী প্রশ্ন হয় এ দুই পৃষ্ঠাব্যাপী প্রশ্ন হয়েছে এটা প্রশ্ন না এটা বক্তব্য আপনাকে এসে বক্তব্য করতে হবে এখানে এটা আপনাকে বক্তব্য করতে হবে এটা বক্তব্যের বিষয় এত বড় প্রশ্ন হয় নাকি প্রশ্ন হয় সংক্ষেপ উত্তর হয় অনেক লম্বা উত্তর হবে দশ পৃষ্ঠা বিশ পৃষ্ঠা একটা বই চারশো পৃষ্ঠার উত্তর হবে একটা প্রশ্নের উপরে এত বড় প্রশ্ন হয় এতগুলো মানুষের ডিস্টার্ব করা আপনার জন্য উচিত হয়নি এটা সুন্নার খেলাফ এটা ইসলাম জায়েজ করেনি আপনার প্রশ্ন আছে আপনি চুপচাপ থাকেন পরে বলেন এগুলো করবেন না ভবিষ্যতে সব ঠিক আছে এটা করবেন না আপনি ভবিষ্যতে এটা করবেন না ভবিষ্যতে দিন মানেন দিন বোঝেন আমরা এখানে সুনার খেলাফ কোনো কিছু করতে চাই না সব ঠিক আছে ঠিক আছে প্রশ্ন করার সুযোগ আছে আমি এখানে থাকি তাই তো বললাম রাত্রে দশটা পর্যন্ত থাকি আপনাদের জন্য সমস্যাটা কি দিন সুন্না ফলো করেন ইসলাম সুন্না অনুযায়ী মানেন জীবনটাকে আমরা এখানে সুন্না বিরোধী একটা কাজও করি না আলহামদুলিল্লাহ যদি ভুলবশত কিছু হয়ে যায় আমাদেরকে যারাই নোট দেয় আমরা সাথে সাথে সেটাকে চেঞ্জ করে ফেলি ভুলবশত যদি কিছু হয়ে যায় যে প্রশ্ন করবেন প্রশ্ন উত্তরের সুযোগ থাকে সুযোগ থাকে প্রশ্ন করার সুযোগ থাকে এভাবে ডিস্টার্ব করবেন না জি ওকে ঠিক আছে জি আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ রসুলিল্লাহ এই কাজটা কেউ করবেন না আল্লাহ হস্তে আল্লাহর হস্তে কেউ করবেন না আল্লাহ রসুলাম বলছেন যে তুমি কল্যাণজনক কাজের দিকে অগ্রসর হও অগ্রগতি হওয়াটা তোমার জন্য উচিত আর কল্যাণজনক কাজে তুমি সবসময় আল্লাহর কাছে সাহায্য কামনা করো আর কল্যাণজনক কাজে তুমি কখনো অক্ষমতা প্রকাশ করতে যেও না অক্ষমতা প্রকাশ করতে যেও না আপনাকে এক ভাই ডাকছে আল্লাহর পথে আপনি অক্ষমতা প্রকাশ করতে যেন না দুনিয়ার কাজটাকে একটু পরে করেন আগে দিনই কাজটাকে করেন বসে আড্ডা মারছেন গল্প করছেন আরেক ভাই বিপদে পড়ে আপনাকে ফোন করছে আসার জন্য বলছে আপনি ওটাকে ছেড়ে দিয়ে তার কাছে চলে যান অক্ষমতা প্রকাশ করতে যান না কোন ধরনের কল্যাণ কাছে কোন ধরনের কল্যাণকর কাজে অক্ষমতা প্রকাশ করা যাবে না এটা মোমিনদের বৈশিষ্ট্য নয় এটা মোমিনদের বৈশিষ্ট্য নয় এটা যারা তাও এইবার উপরে থাকে তাদের বৈশিষ্ট্য এটা নয় অক্ষমতা প্রকাশ করা যাবে না কল্যাণজনক কাজে প্রত্যেকটা কল্যাণজনক কাজে আমাদেরকে অগ্রসর হতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং অক্ষমতা প্রকাশ করা যাবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমিন আল্লাহ রসুলাম বলছেন ওই নাসাবাকে সাইন ফালা তাকুল ওই নাসাবাকে সাইন ফালা তাকুল যদি কোনো বিপদে তুমি পড়ে যাও যদি যদি তুমি কোনো বিপদে পড়ে যাও বিপদ যদি তোমাকে গ্রাস করে নেয় চতুর্দিক থেকে যদি তোমাকে বিপদটাকে ঘিরে নেয় বিপদটা তোমাকে ঘিরে নেয় ফালা তাকল তুমি এই কথা বলতে যেও না লবান্নি ফালতু কাদা ও কাদা যদি আমি এমন কাজটা করতাম লবান্নি ফালতু লাকানা কাদা ও কাদা যদি আমি এইটা না করে ওটা করতাম তাহলে হয়তো বিপদটা আমার থেকে দূরে চলে যেত <laughs> এটা বলতে যেও না তুমি বিপদে পড়ে গিয়েছি পড়ে যাওয়ার পরে এই কথা বলা যাবে না যদি আমি এটা না করে ওইটা করতাম তাহলে কি হতো আমার এই পরিণতি আমাকে বরণ করতে হতো না গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন আহারে যদি এই রাস্তা দিয়ে না এসে ওই রাস্তা দিয়ে যেতাম তাইলে হতো না জি না জি না নিষেধ করছেন ফালা তুমি কথা বলতে যেও না মমিনদেরকে তিনি আদেশ করছেন ভালো কাজ করো আল্লাহ সাহায্য কামনা করো অক্ষমতা প্রকাশ করতে যেও না আর বিপদে পড়ে গেলে খবরদার তুমি কথা বলতে যেও না যে যদি আমি এই কাজটা করতাম তাহলে আমার এটা হতো যদি ওইটা করতাম তাহলে ওটা হতো আর এটা না করলে আমার ওইটা হতো না বাবা যদি আজকে সফর না করতেন তাহলে কালকে উনি লঞ্চ ডুবে মারা যেতেন না না না এই কথাটা বলতে যেও না যদি আমি এই ব্যবসাটা না করতাম তাহলে আমার এইভাবে লস হতো না আপনার লসটা আল্লাহ তালা আপনার তাকদিরে লিখে রেখেছেন একদম লিখিত বিষয় একেবারে লিখিত বিষয় না এই কথা বলা যাবে না ওলা ওলা কিং কুল তাহলে কি বলবেন বিপদ পড়লে ওলা কিং কুল কি বলবেন কি বলবোটা কি আমরা বলতে হবে কি কদ্দার আল্লাহ আল্লাহ তালাই তাকদিরটাকে নির্ধারণ করে রেখেছেন তিনি যা চেয়েছেন তাই হয়েছে তিনি যা চেয়েছেন তাই হয়েছে আমার আপনার জন্য হেদায়তটা নির্ধারিত ছিল আপনি ৩০ বছরে পাবেন আমি আটত্রিশ বছরে পাবো উনি বাহাত্তর বছরে পাবে উনি ৩০ বছর গাড়টি নিয়ে দৌড়াতে দৌড়াতে বত্রিশ বছরের মাথায় এসে হেদায়ত পাবেন এটাই নির্ধারিত ছিল আল্লাহর পক্ষ থেকে একজন মানুষ মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে আশি বছর বয়সে আশি বছর বয়সে মৃত্যুবরণ করছে মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে আল্লাহ তারা তার জবান করে দিচ্ছেন সে কালিমায় শাহাদা পাঠ করছে ইসলাম কবুল করছে তারপরে সে মারা যাচ্ছে ওটাই তার তাকদিরে ছিল ওটাই তার তাকদিরে ছিল আর আমরা এত দেরিতে পেয়েছি এটাই তাকদিরে ছিল আর একটা বাচ্চা একেবারে ছোট বাচ্চা মায়ের পেট থেকেই ও ইসলামের উপরে চলে আসছে যেমন সাহাবিরা ছিলেন হাসান হোসাইন রাজি আল্লাহ তারা ছোটবেলা থেকেই ওইভাবে ছিলেন ওইভাবেই এসেছে তার তাকদিরটা ওইভাবে আল্লাহ তারা ওয়ালাকিন কাদ্দার আল্লাহ মাশা আল্লাহ তাআলা যেভাবে তারটাকে নির্ধারণ করে রেখেছেন ঠিক সেইভাবেই হয়েছে কেন এই কথাটা বলবেন না যদি শব্দ কেন ব্যবহার করবেন না আর কেন বলবেন যে তাকদিরের যা ছিল তাই হয়েছে আল্লাহ রসুলাম বলছেন না লাউ শয়তান এই যদি আগার এই শব্দটা লাউ শব্দটা শয়তানের রাস্তাকে খুলে দেয় শয়তানের রাস্তাকে খুলে দেয় শয়তান হয় শিরিক করাবে না হলে নিফাতি মূলক কাজ করাবে আর না হলে আপনাকে দিয়ে হারাম কাজ করিয়ে নিবে হারামের পথের দিকে নিয়ে চলে যাবে এই লাউ শব্দটা আপনাকে আমাকে ওই দিকে নিয়ে চলে যাচ্ছে আর লাউ শব্দটা যদি এভাবে চলে আসে তখন আমাদেরকে কি বলতে হবে আল্লাহ তাকদির যা রেখেছেন যা নির্ধারিত রেখেছেন লস যা হওয়ার তাই হয়েছে আল্লাহ তালা আমাদেরকে আমাদের ইমানগুলোকে পরিশুদ্ধ করে নেওয়ার তৌফিক দান করেন পরিশুদ্ধ ইমানের উপরে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন আল্লাহ আমাদের আলিমে বারাকাত দান করেন মনে রাখতে হবে তাও এইদের বিষয় হচ্ছে পৃথিবীতে মানুষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় তাও এই হচ্ছে সবচাইতে কল্যাণজনক বিষয় ইমানের বিষয় হচ্ছে সবচেয়ে কল্যাণজনক রসুলের বিশুদ্ধ সুন্নার বাস্তবায়ন হচ্ছে কল্যাণজনক পথ এবং সকল প্রকার হারাম পথ হচ্ছে অকল্যাণজনক এগুলো পৃথিবীতে মানুষকে অক্ষম করে দেয় দুর্বল করে দেয় আর হালাল পথগুলো মানুষের জন্য পৃথিবীতে প্রশান্তির পথকে আরো সুন্দর সহজ করে দেয় উন্মুক্ত করে দেয় আল্লাহ তালা আমাদের আলমে বারাকাত দান করেন ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসল্লাহ ওসাল্লাম মুবারক আলা নবীনা মোহাম্মদ আলী ওসাহাবি আজমাইন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু